রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় কবে তুমি দিবে দিদার নবী গোয়া আজ আমি মনটা কাঁদে তোমারি আশায় তোমারি আশায় তোমারি আশায় কবে তুমি দিবে দিদার নবী গো আমায় দিবা জামি মনটা কাঁদে তোমারি আশায় দিদার দিয়ে শান্ত করো আমার হৃদয় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় পেলে ধন্য হতাম আমি অসহায় কত হাজি চুমল তোমার নুরানি কদ পারিনি কো চুমতে আজ গুনাহগার গুনাহগার গুনাহগার কত হাজি চুমল তোমার নুরানি কদ পারিনি কো থেকে দয়াল নবী রোজা মাদিনায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় যদি তোমার দিদার না পাই রয়ে দুনিয়ায় কি লাভ হবে বেঁচে থেকে পাপি অভাগায় পাপি অভাগায় পাপি অভাগায় যদি তোমার দিদার না পাই রয়ে দুনিয়ায় কি লাভ হবে বেঁচে থেকে পাপি অভাগায় হাসরের ওই কঠিন দিনে পরায়ও আমায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে আমি অসহায় রাসুল তোমার নূরের বদন দেখতে মনে চায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায় তোমায় পেলে ধন্য হতাম আমি অসহায়